يترتب على معصية ولاة الأمور من شق العصا وتفريق الكلمة واختلاف الأمة وحدوث الفتن واختلال الأمن ومبايعة ولي الأمر تقتضي طاعته بالمعروف ونزو اليد من طاعته يعتبر خيانة للعهد قال تعالى وعفوا بالعهد إذا عهد وعفوا بعهد الله إذا عهدتم والغدر بالعهد من صفات المنافقين আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালো কাজের ক্ষেত্রে বড়দের দায়িত্বশীলদের মাতা পিতার আনুগত্য করার নির্দেশ প্রদান করেছেন সাল্লাতুম সালাম নাজিল হকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যার আনুগত্য করা যাকে মেনে চলা আল্লাহ ফরজ করেছেন রসুল্লাহ সাল্লাহ মানলে তার আনুগত্য করলে তার কথা মোতাবেক জীবনযাপন করলে আল্লাহকে মানা হয় এটি হচ্ছে কোরআন করিমের ঘোষণা অমাইয়তি রসুল্লা ফাকাদ আল্লাহ যে রসুল উল্লাহামকে মানলো বা রসুল উল্লাহামের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল রসুল উল্লাহামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হয় না কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু রসুল উল্লাহামের সন্ন্যতের ক্ষেত্রে অবাধ্য বা শিথিল অবহেলা তাহলে সে আল্লাহকে সত্যিকার অর্থে মানল না আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শনিবারে এই বছরে চোদ্দশো চল্লিশ হিজড়িতে চলছে আকিদা এবং মানহাজ নিয়ে আজকে পর্ব নম্বর আঠারো পনেরো সাবান চোদ্দশো চল্লিশ হিজড়ি পনেরো সাবানের দিন শেষ হয়েছে আজকে সৌদি আরবে বাংলাদেশে পনেরো সাবানের রাত শুরু হয়েছে বহু মানুষ আজকে বিদাত করে জাহান নামে রাস্তা ধরবে আর বহু মানুষ সন্ন্যতকে আঁকড়ে ধরে আল্লাহ রব্লা সন্তুষ্টি অর্জন করবে এবং তারা সন্ন্যতের অনুসারী হয়ে থাকবে সন্ন্যত এবং বেদাতে মানুষ যদি পার্থক্য না বুঝে তো তারা খেয়াল খুশি ভালো কাজ মনে করে কিন্তু নিজের খেয়ালে ভালো হইলে সেটা ভালো হয় না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম ইবাদত বন্দীগীর ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেসব বিষয়গুলিকে ভালো বলেননি বা তারা করেননি ভালো বলে সেগুলি ভালো নয় সেগুলি হচ্ছে বেদ আহ নব আবিষ্কৃত এই বিষয়টি আমাদের সে জনগণ বুঝে না আর এক শ্রেণীর আলেম সমাজ যাদেরকে বলছেন মানে বেদাপন্থী জানা তারা ভুল বুঝায় দুনিয়ার যুক্তি দিয়ে দিনের ক্ষেত্রে বিভ্রান্ত করে তো যার ফলে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছে আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদের প্রত্যেকের দায়িত্ব আজকে যেহেতু বাংলাদেশে প্রচলিত সয়বরাতের বিদাত প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ বাড়িতে আপনি সতর্ক করেন তাদেরকে যাতে আপনার দায়িত্ব পালন হয় আপনাকে জবাবদেহি না করতে হয় কেমতের দিন যে আপনি তো কু আনফুসাকুম আহলিকুম নারা করেন সৌদি আরবে তো আপনি সব করেননি এসব বিদাত করেননি নফল সলাতুর রাগায় পড়েননি কিন্তু দেশে করেছে আপনি কেন নিষেধ করেননি নিজের পরিবারকে তো জাহান্নাম থেকে বাঁচালেন না আপনি এই ক্ষেত্রে ঢিলা হবেন না ঢিলাপন্থী শিথিলপন্থী হবেন না কোরআন সন্ন্যার অনুসারী হওয়ার ক্ষেত্রে শক্ত হবেন আল্লাহ রসিক এই মজবুত করে ধরা হচ্ছে আপনি আপনার দায়িত্ব পালন করেন যার উপর আপনার কর্তৃত্ব নেই শুধু কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন বেদাত হচ্ছে অন্যায় কথার দ্বারা আত্মীয় স্বজনদেরকে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন এই বেদাতের আর আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে এই ক্ষেত্রে বল প্রয়োগ করবেন টাইট করবেন তাদের যাতে করে সব বেদাতে অংশ না নেয় যাই হোক আসল বিষয়ের দিকে আসি আমাদের মানহাজের আলোচনায় একটি ছোট্ট প্রশ্ন তার উত্তর শেখ সালিউল ফৌজান হাফিজাহ তালা কে জিজ্ঞেস করা হয় প্রশ্ন নম্বর তার কিতাবে নব্বই বলছেন জিজ্ঞেসকারী মা হোক মাসিয়াতে ও মোখালেফাতে ওলাতিল আমর মুসলিম শাসকের বিরোধিতা করা বা বিরুদ্ধাচরণ করার বিধান কি যে কোনো দেশের মুসলিম শাসক হোক না কেন সে মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করলে সত্যিকার অর্থে মুসলিম শাসক তার উপরে এটাই ফরজ কিন্তু যদি মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন না করে পশ্চিমা আইন কানুন রচিত বিধান দেশ দেশ পরিচালনা করছে তারা গনহার কাজ করছে গনহার কাজ করছে কিন্তু ঢালাহারে কাফের নয় এটা হচ্ছে চরমপন্থীদের কথা এবং চরমপন্থীদের পৃষ্ঠপোষক দের কথা যারা কথায় কথায় তাগুত তাগুত করে জি এটা আহলে সুনতল জামাতের আকিদা মানহাজ আমাদের নয় যে কাউকে পাপের জন্য কাবিরা গুনহার জন্য কাফের বলবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে হ্যাঁ, যদি আল্লাহর দিনের প্রতি বিশ্বাস থাকে শ্রদ্ধাশীল হয় কিন্তু বিভিন্ন কারণে করছে না দুনিয়ার স্বার্থে করছে না অথবা দুনিয়ার কোনো চাপে করছে না হ্যাঁ ক্ষতির ভয় করছে না চাপের মুখে পড়ব হ্যাঁ শক্তিশালী দেশগুলি সামনে ইত্যাদি বা তাদেরকে অসন্তুষ্ট করব না সবাইকে রাজি রাখবো কুফুরি শক্তিগুলিকে ইত্যাদি যার ফলে এখন চোরের হাত যদি কাটতে যায় তো তো চিৎকার করে উঠবে হ্যাঁ হ্যাঁ কুফুরি শক্তি যেমন সৌদি আরবের বিরুদ্ধে চিৎকার করেছে এবং ষড়যন্ত্র করছে উভয় শক্তিগুলি ষড়যন্ত্রে লিপ্ত আছে তারপরে ভিতরের যে সব সৌদি আরবের দুশ্মন শক্তি রয়েছে মুসলিমদের মধ্যে বেদাতি অথবা যারা বিভ্রান্ত যারা চরমপন্থী জঙ্গি মনোভাবের বা ওই ধ্যান ধারণা বিশ্বাসী এরা হচ্ছে ঘরের শত্রু সৌদি আরবের আর বাইরের শত্রু হচ্ছে কুফরি শক্তি এরা কখনো চায় না যে ইসলামী দণ্ডবিধান হ্যাঁ প্রতিষ্ঠিত থাক কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ কায়েম রেখেছেন আল্লাহ জন এটাকে সবসময় কায়েম রাখেন কাহিনীটি হচ্ছে আমাদের ইসলামের শেষ আশ্রয় স্থল বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কেন্দ্র মার্কাস আর বাকি মুসলিম শাসকদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহকে ভয় করার মানুষকে ভয় করার নাই কিন্তু যদি কোনো চাপের মুখে দুনিয়ার লোভে অথবা কোনো পার্থিব ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা ইসলাম আইনের বাস্তবায়ন রাষ্ট্রীয় পর্যায়ে করছে না তারা ফাঁসে কি কাজ গুনহার কাজ করছে এই জন্য কোরআনের আয়াতগুলিতে সুরায় মায়েদায় তিনটি গুণ বলা হয়েছে তাদের একবার কাফিরুন বলা হয়েছে একবার জালেমুন বলা হয়েছে একবার ফাঁসেকুন বলা হয়েছে ঢালারে কাফের বলা হয়নি অর্থাৎ যারা এরকম কাজ করে মানবিচিত বিধান দিয়ে তারা কেউ তো কাফের যারা পশ্চিমা থিওরিতে বিশ্বাসী যে গণতন্ত্রে বিশ্বাসী সমাজবাদে বিশ্বাসী হ্যাঁ সেকুলার ইজমে ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী অথবা মানবরচিত বিধানে বিশ্বাসী ইসলামী দণ্ডবিধানে বিশ্বাসী নয় বলে চলবে না এগুলো তারা কাফের আর আরেক দল আছে জালেমন হ্যাঁ, অবিচার করে থাকে আরেক দল হচ্ছে কোন কারণ জুলুম করে না কিন্তু তারা এগুলো বাস্তবায়ন করে না যেমন দুনিয়ার স্বার্থে কোন জায়গায় আঘাত টাঘাত লাগবে সেই জন্য তাদেরকে আল্লাহ গোনাগার বলেছেন ফাঁসেক না ফারমান বলেছেন ইসলামের গণ্ডিতে জালেম ইসলামের গণ্ডিতে আছে আর যারা ফাঁসে গোনাগার তারা ইসলামের গণ্ডিতে আছে আপনাদের মধ্যে যারা কাবিরা গোনা করছে তারা ইসলামের গণ্ডিতে নেই হ্যাঁ কেউ জামাতে নওয়াজ পড়ে না মুসলিম না হ্যাঁ কেউ রোজা রাখে না মাঝে মধ্যে মুসলিম না ফাঁসেক মুসলিম কেউ মদ খাচ্ছে মুসলিম না যদি তার তহিদ ঠিক থাকে আর পাঁচক সলাপ পড়ে তাহলে সে মুসলিম মদ খরো মুসলিম ফাসেক মুসলিম তাহার নিচে কাপড় ফাসেক মুসলিম জি এইরকম যতগুলি বিশেষ করে কাবিরা গোনা আছে গোনাকার মুসলিম কিন্তু তারা মুসলিম খারেজিদের কাছে মুসলিম না একটা কাবিরা গোনা করলে গেল ইসলাম থেকে বেরিয়ে গেছে জাহান্নামি চিরকাল এটা হচ্ছে খারেজিদের মতবাদ বা মোতাজারাদের মতবাদ ইসলাম থেকে বেরিয়ে গেছে আহলে সুনতল জামাত সবসময় মধ্যমপন্থী ঢালাহারে কাফের আর তাগুদ বলা এটা আহলে সুন্নতের আদর্শ নয় এটা হচ্ছে বেদাতিদের আদর্শ এটা মধ্যমপন্থীদের আদর্শ নয় এটা চরমপন্থীদের আদর্শ এটা হচ্ছে খারেজিদের আদর্শ এটা জঙ্গিদের আদর্শ এটা ফাসাদিদের আদর্শ যার মুসলিম দেশগুলিতে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং জনগণের জন্য মুশকিল করে দিয়েছে এদের চরম পন্থার কারণে ভালো মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় বিপদের সম্মুখীন হচ্ছে তো বিষয়টি হচ্ছে প্রশ্নকারী বলছেন যে মুসলিম শাসকের নাফারমানি করার বিধান কি কোন ক্ষেত্রে মুসলিম শাসকের আদেশ মানছেন না বা নিষেধাজ্ঞা অমান্য করছেন মানছেন না আপনি সেখানকার হ্যাঁ, নিয়ম নীতিমালা মানছেন না আপনি আইন কানুন মানছেন না আপনি যদি এরকম করেন কোন বিষয়গুলিতে ফিমা লাইসাবে মহারম এমন বিষয়গুলিতে যেটা হারাম নাই সরকার যেসব বিষয়গুলি বলছে অথবা আইন দিয়ে পরিচালনা করছে সেগুলি হারাম নয় সেগুলি জায়েজ সেগুলি হচ্ছে জায়েজ কমপক্ষে জায়েজ আর তার উপরে যদি সেগুলি নেকির কাজ মুস্তাহাব নফল কাজ তাহলে তো বুঝতে পারছেন যদি নেকির কাজের জন্য বলে একটা সাধারণ লোক বললেও তো মানবেন তো শাসকের কথা মানবেন না হ্যাঁ ফরজ কাজের কথা যদি বলে সরকার যদি বলে যে প্রত্যেককে মসজিদে নামাজ পড়তে প্রত্যেককে আজান হলে দোকানপাট বন্ধ করতে হবে তো আজান হলে কাজ করা বন্ধ করা জরুরি নয় করতে হবে তাই না সরকার যদি বলে তারাই বড় না তাই না রোজা রাখা তো ফরজ না সরকার যদি বলে যে প্রত্যেকে তারাই পড়তে হবে তাহলে বোঝা না মানি নাই না মানতে হবে কারণ ইসলামে এটি শোন না আর সরকার নির্দেশ দিয়ে সরকার আনুগত্য করা ফরজ বুঝতে পেরেছেন তাহলে মুস্তাহাব নকল কাজের ক্ষেত্রেও কি করতে হবে নেতাদের বা শাসকদের কথা মানতে হবে ফরজ কাজ সরকার যদি বলে যে কোন লোককে যেন দিনে পানাহার করতে খোলা জায়গা না দেখা যায় মুসলিম দেশে এটা হচ্ছে মুসলিম শাসকের জন্য ফরজ দেশে আইন জারি করা যদি এটা বলে তখন মানবেন না কারণ ইসলামের কথা ফরজ কথা বলছে জায়েজ কথা বলছে জায়েজ কথা বলছে ধরেন নদীর মাছ ধরা স্বাভাবিক কাজ না জায়েজ কাজ হ্যাঁ কিন্তু সরকার বলছে যে এই জায়েজ কাজ করা যাবে না করতে দেবো না কোনো তাতে একটা উদ্দেশ্য আছে গঠনমূলক দেশের একটা কোনো উদ্দেশ্য আছে তাহলে আপনার জন্য কি করতে হবে আনুগত্য করে জায়জ কাজ আপনি করলে কোনো স্বভাবের কাজ করছেন না আর না করলে কোনো কোন কাজ করছেন না তাই না এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে জায়েজ কাজ যেটা হারাম নয় সেই ক্ষেত্রে মুসলিম শাসকের নাফরমানি করা হচ্ছে হারাম গোনার কাজ যদি কেউ নাফরমানি করে অথচ কোনো হারাম কথা বলেনি সরকার ওই ক্ষেত্রে নাফরমানি করে বিরুদ্ধাচরণ করে বা বিরোধিতা করে তাহলে কি কাজ করলো জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো জনগণ হারাম কাজ করলো কিন্তু সরকার যদি কোনো হারাম কাজ করতে বাধ্য করে তাহলে কি আনুগত্য করতে হবে প্রত্যেককে দেশের নাগরিককে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে করবেন মোটেই করবেন কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া জুয়া হচ্ছে হারাম বুঝা গেছে না করবেন না কিন্তু আর একটা রাস্তা আছে কারণ কিছু কিছু ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তো করছেন না লাইফ ইন্স্যুরেন্স সমস্ত আমাদের কাছে হারাম এল আইসি জি হ্যাঁ জীবন বিমা বাংলায় কিন্তু ধরেন স্বাস্থ্য হ্যাঁ সম্পর্কে ইন্স্যুরেন্স যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ স্বাস্থ্য বিমা গাড়ির বিমা কার ইন্স্যুরেন্স বা লাইসেন্স ইন্স্যুরেন্স এগুলি এগুলিও জুয়া এগুলো কি জুয়া ভালো করে শোনে জুয়া জুয়া হারাম না হালাল হারাম কিন্তু যদি নিরুপায় হন তো হারাম জিনিস যাইজ কিনা এই রাস্তা দিয়ে আপনার জন্য একটা জায়জের রাস্তা নিরুপায় আপনি বাধ্য তাহলে করবেন না করবেন না আচ্ছা, না করব না তাহলে গাড়ি রাখতে পারবেন না হেঁটে হেঁটে এখন শহরে মানুষ হেঁটে বাস করতে পারবে হেঁটে আমি ডিউটি করতে পারবো না একদিন বাসা দূরে কথা ঠিক কিনা হেঁটে এখানে কোনো কাজ হবে না শহরে তাহলে গ্রামে চলে যেত ঠিক না সব কাজ পায়ে হেঁটে তাও তো চলবে না মনে হয় হ্যাঁ জি বুঝতে পারছেন ছবি হালাল না হারাম ছবি করা হারাম যদি ইতলাফ আছে যে কোন ছবিটা হারাম এগুলো ডিটেলসে যাচ্ছে ধরে নিলে হারাম আসল হচ্ছে ছবি হচ্ছে হারাম ঠিক না কিন্তু আপনি হজে আসবেন ছবি ছাড়া হজে আসা যাবে পাসপোর্ট করবেন ছবি ছাড়া হবে একামা করবেন ছবি ছাড়া হবে হবে না তাহলে ছবি তো লাগছে বলছেন না আমি যেহেতু ছবি হারাম আর সরকার ছবি করতে বাধ্য করছে হজের জন্য একামার জন্য পাসপোর্টের জন্য বা যে কোনো লাইসেন্সের জন্য সুতরাং জীবনে ছবিও করব না আর আমি দুনিয়ার এই বেনিফিটগুলো করে নেব না অচল অবস্থা হয়ে যাবে তাই না তাহলে এই হারামগুলি জায়জ হবে কি না এই জন্য ফিখের একটি কায়দা রয়েছে আত তবিহুল মাহদুরাত যখন মানুষ নিরুপায় হয় মুত্তর মানে নিরুপায় হয়ে যায় জারুরা মানে দরকার না প্রয়োজন না এটা জারুরা আরবি জারুরা মানে হচ্ছে নিরুপায় হয়ে যান ইল্লা মজদুরের তুমি এলি ফামানি তোর রাগাইরা বাগিনওয়ালা কেউ যদি নিরুপায় হয় না খেয়ে মরে যাচ্ছে তাহলে হারাম খাওয়া যায় তার জন্য দারুরা তো নিরুপায় যদি আমি জীবন একটা হজ ফরজ ইসলামের রকম আর হজ করার জন্য ছবি লাগবে হ্যাঁ ছবি করেন এখানে ছবি করাই হবের কাছে ছবি করা যায় শুধু নয় আপনার জন্য সবের কাজ কারণ ছবি ছাড়া হজ হচ্ছে না হজ করা ফরজ তাহলে এই ক্ষেত্রে ছবি করা ফরজ যাতে করে হজ ফরজ আদায় করতে পারে বুঝতে পেরেছেন যেটা নিরুপায়ের ক্ষেত্র সেটা যতটা ক্ষেত্রে আপনি যতটা পরিমাণ নিরুপায় ততটা যায় তার বেশি যায় না ধরেন আমার শুধু এই হাফ ছবি দিয়ে কাজ চলে যাবে তাহলে ফুল ছবি দরকার নেই ঠিক না যেখানে সেখানে ছবি তারপরে ছবিকে ঝুলিয়ে রাখা ছবি করলেন তারপরে লটিয়ে রাখা সাজিয়ে রাখা বেঁধে রাখা অফিস অফিসে রাখা না এগুলো নিরুপায় নয় এক্ষেত্রে কিন্তু যদি আপনাকে বাধ্য করে যে তুমি তোমার একটা কোম্পানির মালিক হ্যাঁ সুতরাং রাষ্ট্রপতির ছবি প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে তোমাকে না হলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে না আছে তো জাহেজ হবে কিনা তখন জাহেজ কারণ তখন মজবুর আপনি যাই কথা লম্বা হয়ে যাচ্ছে যেগুলি হারাম নয় হারামের হারাম নয় এমন ক্ষেত্রগুলিতে হারাম নয় কোনগুলি ফরোজ সুন্নাত মুস্তাহাব নফল আর জায়েজ এই রকম ক্ষেত্রগুলিতে সরকারের নাফরমানি করা এবং বিরোধিতা করা না এগুলো মানব না সরকার বলছে আর সরকার দেশে ইসলামিক শাসন কায়েম করেন সে জন্য মানব না এগুলি কথা বলছে না বলছে না খারিজিরা বলছে কিন্তু জঙ্গি সন্ত্রাসীরা বলছে যারা তাগুতের ফতুয়াবাজি করে তারা বলছে যে এই সরকার আইন মানি নেই অথচ যে আইনগুলি হচ্ছে সেগুলি বৈধ আইন যদি হয় হাজার হাজার আইন কেমন দেশের আছে বৈধ সবগুলি হারাম না কিছু হারাম ক্ষেত্র আছে ঠিক না ওই হারাম ক্ষেত্রে না আমি এগুলো করবো না যেগুলি হারাম নয় সেগুলির ক্ষেত্রে সরকারের নাফরমানি করা বা বিরোধিতা করা বা বিরুদ্ধাচরণ করার হুকুম কি বা গুনাহ নয় হারাম নয় গোনা নয় জবাবে আসেনি প্রশ্নতে এতগুলি বললাম কারণ যাতে বিষয়টা বুঝতে পারেন বলছেন আল জবাব শেখ সাল ফৌজান হুকম মুখালাফাতে মাসিয়াত উলাত উমরুল মুসলিমিন মুসলিম শাসকের নাফরমানি করা বা বিরোধিতা করার হুকুম ফিমা এমন বিষয়গুলির ক্ষেত্রে যা হারাম নয় এবং গুনারও কাজ নয় আপনি যদি মেনে নিতেন তো গুণা হইত না আপনি যদি সরকারের আইনগুলি মোতাবেক আপনি চলতেন হ্যাঁ বা আপনি সেগুলি যদি করতেন তো কোনো অসুবিধা ছিল না হারাম ছিল না কোনো গোনার কাজ ছিল না তারপরে আপনি বিরোধিতা করছেন এই কাজটি কি এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম সুতরাং রেড সিগন্যাল পড়ে আছে আর বলছেন যে দিটা যাই হারাম কাজ রাস্তায় আপনার জন্য ঝুঁকি নাই দেখছেন ভোরে ভোরে রাস্তাঘাট সব খালি বা জুমার দিনে রাস্তাঘাট খালি আর এদিকে ওইদিকে একটু দেখে নিলাম গাড়ি ফাড়ি তো নাই বা এর মাঝখানে যদিও ভিড়ের সময় কিন্তু দেখছি যে এখন ওইদিকে খালি আছে আর ওই দিক থেকে আমি পার হয়ে চলে যেতে পারবো দিলেন টান জায়েজ জায়েজ না কারণ এটা বৃহৎ স্বার্থে আপনাদের সার্বিক কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য জানের নিরাপত্তার জন্য আপনাদের সম্পদ গাড়ির নিরাপত্তার জন্য এইসব আইন কানুন তৈরি করা হয়েছে ঠিক না আর ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এগুলো তাহলে আপনি এরকম কাজ করেন তো হারাম কাজ করবেন শরীদ তাহরিম কঠোরভাবে হারাম কঠোরভাবে হারাম কারণ আপনার এই বিরুদ্ধাচরণ কারণে আপনার এই সরকার বিরোধী মনোভাবের কারণে সরকার অনেক সময় অত্যাচার করা শুরু করবে অত্যাচার করতে গিয়ে সরকার বিভিন্ন পাপ আছে সুতরাং সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে পারে আপনার ওপরে সে অত্যাচারটা সীমিত থাকবে না আপনার মতো আপনার ক্যাটাগরি যতগুলি লোক পাবে ও তখন সন্দেহ করা শুরু করবে যে এই লোকেরা আমাদের বিরোধী ধরো এই টাইপের লোকদেরকে হ্যাঁ যেমন অধিক জায়গায় দেখা যায় যে দাঁড়িয়ে আলাদের উপরে কড়া দৃষ্টি ঠিক না এটা কে তৈরি করেছে এটা ভালো করে চিন্তা করি দাঁড়িওয়ালাদের ওপর যে হ্যাঁ প্রশাসনের একটা মানে শক্ত মানে নজর এটা তৈরি করেছে দুটো শক্তি একটা হচ্ছে জঙ্গি শক্তি মুসলিমদের এই খারিজিরা এবং খারিজিদের পৃষ্ঠপোষক যারা এই দলগুলি চরমপন্থী দলগুলি যারা এই ফত্যবাজি করে তাগুত তাগুতের সরকারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করে সরকারের বিরুদ্ধে এরা এদের কারণে এই লোকগুলিকে খোঁজাখুঁজি হচ্ছে বেশি এদের পেছনে গোয়েন্দা বেশি লেগে থাকছে ভালো মানুষদের পেছনে কারণ সবাই সব দাঁড়িয়েওয়ালা তো আর ওই ওই জঙ্গি না এক দুজন হয়তো কিন্তু এক দুজনের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ দাঁড়িয়েওয়ালারা পরেশান হচ্ছে আর আরেকটা হচ্ছে বাইরের শক্তি ইয়াহুদি শক্তি ইয়াহুদি মিডিয়া ইয়াহুদি মিডিয়া যদি একটা এইরকম অপরাধ হ্যাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কাফেরও করে বা একটা বিনা দাড়িওয়ালা লোক করে মুসলিম হয়তো কিন্তু বিনা দাড়িওয়ালা তারপরেও সাজিয়ে দিবে নাটক সাজিয়ে দিবে যে এটা মিডিয়া কি সাজিয়ে দিবে যে এটা কে করেছে জঙ্গি আর জঙ্গি মানে ধার্মিক মুসলিম জঙ্গি মানে জঙ্গি মানে ধার্মিক মুসলিম নামাজ রোজা করা মুসলিম যদি হয় দাড়িওয়ালা মুসলিম হয় সেটা হচ্ছে জঙ্গি ইহুদি মিডিয়া এই যে বর্তমান পরিস্থিতিটা তৈরি করেছে দুটো শক্তি এই জন্য যেসব ইসলামপন্থী দল আছে যে দলগুলি তাগুত তাগুত ফতোয়া দিচ্ছে এরা কিন্তু ইয়াহুদীদের সাথে মিলে আছে ইয়াহুদীদের সাথে মিলে আছে টার্গেট ইসলামের ক্ষতি করার জন্য ইসলাম এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের সাধারণগুলি না আর বড়গুলি মিলে আছে এগুলো সব ফাঁস হচ্ছে বেরিয়ে আসছে আস্তে আস্তে জি ইখওয়ানিদের হেড অফিস হচ্ছে লন্ডনে ইদানিং ফেসবুকে ছবি দেখবেন এটা শাল বিল্ডিং ইখওয়ান মুসলিমের হেড হ্যাঁ, অফিস এটা চরমপন্থী চরমপন্থী পৃষ্ঠপোষক জামাতিদের মতো সেম জামাতিদের মতো মিশরে ইখওয়ান আর ভারত বাংলাদেশ পাকিস্তানে জামাতি তো এটা কি করে সম্ভব হয় আমি এটা শুনছিলাম একজন খুব মানে বিশ্লেষকের বক্তব্য যে হেড অফিস কি করে লন্ডনে কাদিয়ানি হেড অফিস লন্ডনে কিন্তু ইহুয়ানি জামাতিদের যারা ইসলামপন্থী নিজেদেরকে বলছে বা যাদেরকে ইসলামপন্থী বলা হচ্ছে তাদের হেড অফিস ওখানে কি করে তো ওর বিভিন্ন ব্যাখ্যা করলো তার মধ্যে একটা হচ্ছে যে ওরা চোখের সামনে থেকে দেখতে চায় যে এদের কর্মতৎপরতা কি সবকিছু ওদের নজরে আছে ওদেরকে সন্তুষ্ট করে কিন্তু ওরা এগোচ্ছে হ্যাঁ পশ্চিমাদেরকে সন্তুষ্ট করে এই দলগুলি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওদেরকে সন্তুষ্ট করার জন্য গণতন্ত্রে যোগ দিয়েছে গণতন্ত্রকে একসময় কুফুরি বলতে বলতে সে গণতন্ত্রে ঢুকে পড়েছে গণতন্ত্রে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে ঢুকে পড়েছে এগুলো কাকে সন্তুষ্ট করা তাদের সন্তুষ্ট করে না তারা তো চায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক মুসলিম দেশে কিন্তু ইসলামে কুফুরি মতবাদ গণতন্ত্র যত ইসলামের লেভেল লাগান তা আর ওইদিকে ঢুকছি না কি বলছিলাম যে মুসলিম সরকারের হ্যাঁ বৈধ বিষয়গুলিতে যেটা হারাম নয় সেই বিষয়গুলিতে নাফারমানি করা বিরোধিতা করা হচ্ছে মহারামুন শরীদ উত্তাহারি হারাম কঠোরভাবে হারাম কেন কারণ সেটা আল্লাহর নাফারমানি করা এবং তার রসুলামেরও নাফারমানি করা যে মুসলিম শাসকের বিরোধিতা করলো বৈধ বিষয়গুলিতে মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করলো বৈধ বিষয়গুলিতে সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো নাফরমানি করলো এবং রসুল্লাহ সাল্লামের নাফরমানি বিরুদ্ধাচরণ এবং বিরোধিতা করলো দলিল দলিল কি যে মুসলিম শাসকের আইন না মানলে রসুলের নাফরমানি করা হয় মুসলিম শাসকের আইন কানুন বৈধ আইন কানুন না মানলে কি হয় আল্লাহর নাফরমানি করা হয় আল্লাহর বিরুদ্ধাচরণ করে এই দলিল দলিল আয়াত শোনেন আহাদিস শোনেন একটি আয়াত আল্লাহ তালা মহান আল্লাহ ইরশাদ করেছেন আতি উল্লাহ আতিউ রসুল উলিল আমরে মিনকুম হে মমিন সকল সমস্ত মমিন মুসলিমকে সম্মত বলছেন উল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহকে মানো ও আতিউর রসুল এবং রসুল সাল্লামকে মানো ও অলিল আমরে মিনকুম তোমাদের যারা দায়িত্বশীলগণ তাদেরকে মানো অলিল আমর হচ্ছে অলামা দিনের মাসলা মাসাইল নেওয়ার ক্ষেত্রে আর দুনিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে দেশে শান্তি প্রতিষ্ঠিত থাক শান্তি অব্যাহত থাক শান্তি ব্যাহত না হোক এর জন্য শাসকের আনুগত্য করা উলিল আমর বলে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে এটা হচ্ছে তার ব্যাপক তাফসির কিন্তু উলিল আমর দিয়ে অপব্যাখ্যা করেছে এক মজাব ফরজ উলিল আমর মানে উলি বহু বচন তো একজন ইমামের তকলিদ করে মজাবধারী হইতে হবে এটা তো সাব্যস্ত হয় এটা সাব্যস্ত হয় এর দলিল কি শুধু আবু মানতে হবে হ্যাঁ ভারত উপমহাদেশের লোকদের শুধু দলিল কি যে ইন্ডোনেশিয়ার মালয়েশিয়ার লোকদেরকে শুধু এমন সাবিকে মানতে হবে দলিল কি যে ইমাম মালিককে শুধু মানতে হবে এমাম হ্যাঁ, হিসাবে আর তার তকলিদ করতে হবে আফ্রিকান লোকদেরকে দলিল কি হ্যাঁ উলিল মানে যখন যেখানে আছেন সেখানে আপনার দিনের দিনী বিষয়ের সমস্যার সমাধানের জন্য মাসলা মাসাইল আকিদা আমল ফিক জানার জন্য কার কার কাছে যাবেন আলেমের কাছে যাবেন আলেমের সাথে যোগাযোগ করব এবং আলেম যেটা ফতুয়া দেবে মানবেন আলেমাস কোরআন সোনার আলেম হইতে এতটুকু নিশ্চিত থাকতে হবে মুসলিম শাসকদের আনুগত্যের আয়াত পেলেন হ্যাঁ আয়াত কোথায় রয়েছে কে বলতে পারেন সুরায়নিসার আয়াত নম্বর উনষাট অকালা নবী হাদিস নবী যে আমির মানে নেতা আজকালকার ভাষায় আমির মানে গভর্নর বা আমির মানে প্রিন্স এগুলো হচ্ছে আজকালকার ভাষা নতুন ভাষা কিন্তু আমির মানে সবাই আমির যে দায়িত্বশীল প্রত্যেক আমির সে যে দায়িত্ব পালন করছে কোন একটা পদে আছে নেতৃত্ব দিচ্ছে সে আমির তার নাম খালিফা হইতে পারে তার নাম কোন দেশে রাজা হইতে পারে বাদশাহ হইতে পারে কার নাম তার নাম কোন দেশে রাষ্ট্রপতি হইতে পারে কোন দেশে তার নাম প্রধানমন্ত্রী হইতে পারে হ্যাঁ তার নাম কোন দেশে সুলতান হইতে পারে হ্যাঁ হইতে পারে বলছেন যেই ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য করলো ফাকাদ আতানি সে আমার আনুগত্য করলো কে বলছেন অমান আসাল আমিরা আর যে আমিরের মুসলিম শাসকের নাফারমানি করলো বিরুদ্ধাচরণ করলো ফাকাদ আসানি সে আমার নাফারমানি করলো বিরুদ্ধাচরণ করলো কার রসুল্লাহামের বিরুদ্ধাচরণ করলো তাহলে এই দিক থেকে সিলসিলাটা দেখেন যে মুসলিম শাসককে বিরুদ্ধাচরণ করলো সে কার বিরুদ্ধাচরণ করলো করলো আর কোরআনের রয়েছে যে হ্যাঁ অমাইয়তে রসুল ফাঁকা যে রসুল মানলো সে আল্লাহকে মানলো তাহলে যে রসুলকে মানলো না সে আল্লাহকে মানলো না তাহলে এখান থেকে শুরু করেন যে মুসলিম শাসককে মানলো না সে রসুল শাসক মানলো না যখন রসুল শাসক মানলো না তখন আল্লাহকে মানলো না আংশিক মানল না যদি এক দুটি ক্ষেত্রে বিরোধিতা করে আর কোনোটাই মানে না এত করেই মানল না জি এই না যে মানল না সবগুলি একই ক্যাটাগরি না অপরাধী একই ক্যাটাগরি হয় না কেউ একটি গুণা করেছে কেউ দশটি গুণা করেছে যেমন সমান নয় ঠিক তেমনই কেউ একটি আইন লঙ্ঘন করেছে কেউ বলছে আমি সরকারকে মানি না এই দেশের আইন মানি না হ্যাঁ তো তাহলে ওই রকম যে যেমন অপরাধী তাকে সেই রকম অপরাধী আমাদেরকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে এখন দলিল একটি আয়াত আর হাদিস পেশ করার পরে হাদিসটি রয়েছে ইবনে আবি আসেম তার সন্না নামক কিতাবে সালাফরা আগের যুগে তাবেইন তাবা তাবেইন আইম্মা খানের যুগে যে কিতাবগুলি লিখতেন আকিদের ওপর সেই কিতাবগুলি কিতাব সুন্না বলতেন পরবর্তীতে পরিভাষা চেঞ্জ হয়েছে সন্না মানে এখন আমরা জানছি সন্না তাই না সন্না মানে আদর্শ অথবা সন্না মানে হচ্ছে যেগুলো ফরজনা সন্না ফেকার ভাষায় তো যুগের আবর্তন বিবর্তনের পরিভাষার অর্থ বদলে যায় কিন্তু এক সময় কি তাবসন্না মানে কতুবুল আকিদে আকিদে তহিদের কিতাবকে সন্ন্যার কিতাব বলা হয় যুক্তি পেশ করছেন কেন আপনি মুসলিম শাসকের আনুগত্য করবেন যদি গুণাগার হয় এই জন্য যে মুসলিম শাসকের নাফরমানি করলে তাতে ক্ষতিগুলি কি বলছে এক ক্ষতি হচ্ছে মিন শাকিল আসা মুসলিমদের যে একটা ঐক্য রয়েছে ঐক্যে আপনি ফাটল ধরালেন কি করলেন ফাটল ধরালেন ও তাফরিকুল কালেমা আর মুসলিমদের কথা যে এক কালেমা এক যে আমরা মুসলিম আমাদের রব এক আমাদের রসুল এক আর আমরা যেহেতু এক আগের মতো সাহাবাইকার তাবাইনদের যুগের মতো একজন খলিফা সারা পৃথিবীর এরকম নেই বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে ছোট ছোট দেশে প্রত্যেক দেশের একজন করে মুসলিম শাসক আছেন তো আমাদের শাসক একজন যখন যে শাসন ক্ষমতা এসছে যে যেভাবে আসুক না কেন বৈধভাবে আসুক আর অবৈধ যখন চলে এসছে আর দেশে নিরাপত্তা কায়েম করে দিচ্ছে তখন সে শাসক এই যে এত আমরা চেষ্টা করেও বুঝতে আছে নাকি কালেমাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা মুসলিমদের ঐক্যের যে কালেমা আমরা এক বিচ্ছিন্নতা সৃষ্টি করবো অখতলাফিল উম্মা আর ওম্মতে মুসলিম মুসলিম জাতিতে কি করা বিরোধ সৃষ্টি করা দুই দল সরকার দেখছে হ্যাঁ জনগণ আমাদের বিরোধী মনোভাব রাখছে মানে না কে কে মানে না আর এরা দেখছে যে আমাদের ক্ষেত্রে অবিচার করছে সরকার হ্যাঁ, এরা বলছে যে সরকার আমরা দেখব হ্যাঁ, আর সরকার বলছে যে এগুলো বিদ্রোহীগুলিকে দেখব ওম্মতে বিরোধ শুরু অহদুসুল ফেদান যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে তখন ফিতনা আর বিভিন্ন রূপে প্রকাশ পাবে ফিতনা মানে আপোষের লড়াই মুসলিম দেশে তখন কি হবে কলহ বিবাদ লড়াই মারামারি গৃহযুদ্ধ আর যখন ফিতনা মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে বা মুসলিম মুসলিমকে মারবে তখন সেই দেশ নিরাপত্তা থাকবে নিরাপত্তা বিঘ্নিত হবে দেখেন মুসলিম শাসকের আইন কানুন বৈধ তারপরও না মানার কারণে তাদের বিরুদ্ধে বের হওয়ার কারণে নিরাপত্তা কেড়ে নেওয়া হলো যেটি আল্লাহর অনেক বড় নিয়ামত অলমারা বলেছেন আর আপনি জ্ঞানী মানুষ বলবেন যে মানুষের খাদ্য পানীয়র চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা আজকে রাতে যদি আমরা না খেয়ে শুয়ে যাই এমনকি পানিও পেলাম না শুয়ে যাই তো মরবো না তাই না বা ঘুম আসবে না এমনটা নাই একটু একটু পেটে জ্বালা করবে হ্যাঁ পিপাসাটা লাগছে বুঝতে পারছেন কিন্তু শেষে ঘুম চলিয়ে আসবে আসবে না কিন্তু যদি নিরাপত্তা না থাকে ধুমধাম করে আক্রমণ হচ্ছে গোলা বর্ষণ হচ্ছে হ্যাঁ যে কোনো সময় ট্রেড হচ্ছে এখানে ওইখানে করে অ্যাটাক হচ্ছে কি শান্তিতে বসতে পারবেন ঘুমাইতে পারবেন গড় বাড়ি ছেড়ে মাঠে ঘাটে পালিয়ে যাচ্ছে মানুষ যেসব দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ওইসব দেশের অবস্থা একটু চিন্তা করেন যে কি অবস্থায় তারা দিন রাত কাটাচ্ছে ও মোবায়াত আলিউল আমর তাক্তি মারুফ আর যখন মুসলিম শাসকের সাথে বায়াত করেছেন গত সপ্তাহ বায়াতের আলোচনা আছে মুসলিম শাসকের বায়াত করা ফরজ আর সবাই না যোগ্য ব্যক্তির বায়াত করবেন তাতে আমরা জনগণ মেনে নেব মুসলিম শাসকের বায়াতের দাবি হচ্ছে বিল মারুফ ভালোভাবে মুসলিম শাসকের কথা মেনে চলা আর ভালো কথাই মেনে চলা অন্যায় কথা মানবো না ঠিক আছে জায়জ কথা মানবো আর যদি আপনি আনুগত্য না করেন বায়াত হয়ে গেছে আর তারপরে না দেশের আইন কানুন মানি না এই সরকারকে মানি না এই যদি করেন এতে হবে যে চুক্তি রয়েছে চুক্তি ভঙ্গ করার খেয়ানতে লিপ্ত হবে না ওয়াদা পুরা করা হচ্ছে আমানত রক্ষা করা আর ওয়াদা ভঙ্গ করা হচ্ছে বা চুক্তি ভঙ্গ করা হচ্ছে খেয়ানত খেয়ানত বিশ্বাসঘাতকতা আল্লাহর চুক্তিকে পুরা করো যখন তোমরা চুক্তি সম্পন্ন করবে আল্লাহর চুক্তি বলে আল্লাহর সাথে চুক্তি চুক্তি সাথে চুক্তি যে তার আনুগত্য করব। হ্যাঁ নির্দিধাই হ্যাঁ বিনা কোন সংকোচে আনুগত্য করব। এবং মুসলিম শাসকের সাথে যখন বায়াত হয়েছে জি হ্যাঁ বায়াত হয়েছে আমাদের নেতৃস্থানের বায়াত করে নিয়েছে এই সরকারকে মেনে নিয়েছে তখন আমরা দেশের বৈধ আইন কারণ মেনে চলবো এটা হচ্ছে আমাদের আদুল্লাহ এটা কি করতে হবে এখন পুরা করতে হবে আউফু আল্লাহ বলছেন অবে আহাদিল্লাহ আউফু অন্যায়ত রয়েছে তোমরা আল্লাহর চুক্তিকে কি করো পুরা রাখো হ্যাঁ পুরোপুরি মেনে চলো ওয়াল গাদ্রু আর গাদ্দারি করা বিশ্বাসঘাতকতা করা বিল আহদি চুক্তি করে গদ্দারি করা বা বিশ্বাসঘাতকতা করা বা চুক্তি ভঙ্গ করা মিন সেফাতিল মোনাফেকিন মোনাফেকদের বৈশিষ্ট্য মোনাফেকরে কাজ করে বাইরে একরকম ভিতরে একরকম ভিতর বলছে যে পেলে মেরে দেবো পেলেই দেখব আর বাইরে যখন দেখছেন যে প্রশাসনের কড়া নজর আছে তখন খুব সোজা চলছে হ্যাঁ সুযোগ মেরে দেব জি হ্যাঁ না না মোনাফিক গিয়েছে মোনাফিক আর এতে শান্তি নেই কারো শান্তি নেই বহু লোকের শান্তি কেড়ে নেবেন এসব করে এই কথাগুলি শেখ সোহেল ফৌজানের অনেকেই কিন্তু শেখ সোহেল ফৌজানের কথা মানতে চাবে না আমার কথা তো নেই শেখ সোহেল ফৌজানের কথা মানতে চাবে না ওই সৌদি আরবের কথা বলে হানাফি ইমামের কথা মানবেন কিনা এই কথাটা বলি না বললে হয় না হানাফি ইমাম আর শুধু ইমাম মানে কোন ফাঁকি ইমাম না ফাঁকি মহাদ্দেশ ইমাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী আকিদের পাক্কা ইমাম আকিদায় তাহাউয়ে তার একটি কিতাব রয়েছে জি হ্যাঁ ছোট্ট কিতাব সেটা সারা হয়েছে একবার মোটামোটা কয়েক তিরিশটা আমার মোদী ইউনিভার্সিটিতে আকিদে তাহাবিয়া কয়েক বছর ধরে আকিদে তাহাবি পড়েছি অথচ তিনি হানাফি ইমাম কিন্তু আকিদা যেহেতু সহি আকিদা তার ছিল ফেফি মাসলা মাসাইলে হানাফি ছিলেন ইমাম তাহাবি সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি ফেফি মাসলায় হানাফি ছিলেন কিন্তু হানাফি জগৎ বর্তমানে যে আশারি বা মাতরিদি তিনি মাতরিদি আশারি ছিলেন না একেবারে বিরোধী ছিলেন তিনি আকিদার ক্ষেত্রে আসমা সিফাত বিশেষ করে সিফাতের ক্ষেত্রে গড়বড় করেছে দিয়ার আশারিরা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটেছে হাত মানে হাত মানি নে কুদরত আর তারপরে চেহারা মানে চেহারা মানি নে সত্তা ইত্যাদি সব উমরাহি আল্লাহ নামেন না আল্লাহ রহমত নামে হ্যাঁ আল্লাহ কেমতের দিন হাসর মাঠে আসবেন না আল্লাহর ফেরেস্তারা আসবে জি আজকাল কিছু বক্তা হ্যাঁ বলছে বলছে না এগুলি বক্তাদের কথা নয় ওদের মুরব্বী আশারি মতবাদ এটা মাতরিরই মতবাদ এগুলো মুরব্বীদের থেকে ওই ভুল আকিদা শিখে আছে না ইমাম তাহমি রহমতুল্লাহ আল্লাহ আকিদাতে সালাফি ছিলেন আকিদাতে সহি আকিদার লোক ছিলেন ফিরকি মাসলাম ওনার টান ছিল হানাফি দিকে আর সেটা আকিদা যদি সহি হয় তাহলে অত বড় ভুল নয় যদিও হ্যাঁ এটা ফুল সহি মানহাজ নয় সহি মানহাজ হচ্ছে আপনি নিরপেক্ষ থাকবেন ফিকরি মাসলা মাসাইলের ক্ষেত্রে না হানাফি হবেন না সাফি হবেন না মালিকি হবেন না হামবিলি হবেন বরং চারটাকে রেখে যখন আল্লাহ আপনাকে এলিম দেয় যাকে দেয়নি এলিম সে ঠিক আছে যে যতটুকু পার্থ চলছে কিন্তু যাকে এলিম দিয়েছে যাচাই বাছাই সে যাচাই বাছাই করে এই চারটার মধ্যে সহিটা মারার চেষ্টা করবে এটা হচ্ছে সবচেয়ে সহি তারিখ মানহাজ মানাজটা শোনেন ফিকি মশলার ক্ষেত্রে মানাজ বাকি আকিদের ক্ষেত্রে ইমাম তাহাবির রহমতুল্লাহ ইমাম সালাফি ইমাম আর হানাফিদের কয়েকজন মহাদেশের সবচেয়ে বড় মহাদ্দেশ বললে ভুল হবে না ইমাম মোহাম্মদের পরে মহাদেশ উনি বড় মহান ইমাম আবু হানিব রাহিমুল্লাহর ছাত্র ইমাম মোহাম্মদ মহাদ্দেশ ছিলেন আর মহাত্মা মোহাম্মদ হাদিসের কিতাব রয়েছে আর ইমাম তাহাবি জি হ্যাঁ ওনার শাহু মানিল আসার আর শাহু মুস্কিউল আসার দুটো হাদিসের কিতাব রয়েছে এজন্য তিনি মহাদ্দেশ মহাদ্দেশ এবং ফকি এবং সালাফিল আকিদা আকিদা থেকে সালাফি তিনি বলছেন আকিদা তাহা রয়েছে তিনশো এই যে মুসলিম সরকার বিষয়বস্তুটি কি মুসলিম সরকার যদি আপনাকে বৈধ কথা বলে তো আইন মানবেন না মানবেন না মানবেন করা হারাম এই বিষয়টি বলছেন জারু মুসলিম শাসকের আনুগত্য আবশ্যক হওয়া যদিও তারা জুলুম করে অধিকাংশ মুসলিম শাসক জুলুম করছে না করে না করছে জুলুম করলে জুলুমটা কোনো নতুন না এর চেয়ে তো বড় বড় জুলুম হয়েছে হাজ্জাজ বিন যুগে যে জুলুম হয়েছে বড় বড় আইম্মাদের উপর তাবেইনদের ওপর এমনকি সাহাবির ওপর সাহাবির উপরে জুলুম হয়েছে বেশ কিছু সাহাবি বেঁচে ছিল তার মধ্যে আবদুল্লাহ বিন ওমান তালান অনেকেই এটাকে বলছেন যে তালানকে বিষ দিয়ে সরাসরি হত্যা করতে সাহস করতে পারেনি অনেক বড় হ্যাঁ তো বিষ দিয়ে হত্যা করিয়েছিল এই কত বড় জালেম তাহলে চিন্তা করেন আজকাল ওইরকম জালেম শাসক কিনে এত বড় জালেম গেছে এক সময় ওমাইয়াদের যুগে এরকম বহু জালেম ইসলামের চোদ্দশো বছর ইতিহাসে গেছে জালেম শাসক কিন্তু সাহাবাই কেরাম তাবেইন তার আনুগত্য করেছেন বৈধ ক্ষেত্রে আনুগত্য করেছেন এবং তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করতে থেকেছেন জুলমের শিকারও হয়েছেন কিন্তু বিদ্রোহ করেননি বিদ্রোহ করা সবসময় ভুল পথ আর ওতে ক্ষতি ছাড়া লাভ নেই বলছেন যে যদিও তারা জুলুম করে মুসলিম শাসকরা তবুও তাদের আনুগত্যকে ধরে থাকা এটা করতে হবে কেন ফালি আন্না হইয়া তারা ফরুজ মিন তো আতিমিল কি জন্য জালেম শাসকেরও আইন কানুন মানতে হবে বা তাদেরকে মেনে চলতে হবে তাদের বিরুদ্ধে খুরুজ মানে বিদ্রোহ করা যাবে না অস্ত্র ধরা যাবে না এই জন্য যে যদি তাদের আনুগত্য থেকে বেরিয়ে যান মানে বিদ্রোহ ঘোষণা করেন জালেম সরকারের বিরুদ্ধে তাহলে তাতে মিনাল মাফাসের এত বেশি ক্ষতি আছে তাদের জুলমের কারণে অবিচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে তার ক্ষয়ক্ষতি দুটা দুটোকে কম্পেয়ার করেন তুলনা করেন একটা ক্ষয়ক্ষতি হচ্ছে বর্তমান তাদের জুল অত্যাচার মুসলিম শাসকের জুল অত্যাচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি এটা একটা ক্ষয়ক্ষতি আর এক দিয়ে ক্ষয়ক্ষতি জুলমের অবসান ঘটাবার উদ্দেশ্যে বিদ্রোহ ঘোষণা করে কি করা সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা সরকারের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া কোনটাতে বেশি ক্ষতি রয়েছে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার ক্ষতি তাদের জুলুম বরদস্ত করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ বা দেশবাসী তার চাইতে বেশি অনেক ক্ষতি আজ আফ বহু গুণে ক্ষতি রয়েছে বহু গুণে ক্ষতি রয়েছে তুলনা করলে বুঝবেন না কারণ আমরা অনেকে আবেগী বিশেষ করে যারা মানে দুনিয়া শিক্ষা শিক্ষিত অত এমনকি আলেম সমাজ আমাদের দেশে আলেমরা তো অত বেশি এলম কোরআন হাদিসের বুঝে না আকিদা মানহাজের যার ফলে আবেগ আবেগ দিয়ে বেশি কাজ নাই বিবেক দিয়ে কাজ নাই না দলিল দিয়েও কাজ নাই একটা উদাহরণ দিই শুধু সিরিয়ায় জালেম শাসকরা ছিল আজকে চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে জালেম শাসকরা বড় জালেম শাসক আকিদার ক্ষেত্রে জালেম জনগণের উপর জালেম ইসলামের ক্ষেত্রে জালেম বাশারুল আসাদের বাপ হাফিজুল আসাদ হাফিজুল কাল আলহিমিন আল্লাহ যেন তার উচিত শাস্তি ব্যবস্থা করেন আর না বল্য করে দিয়েছেন আফজা ইলামা কাদ্দামা যা করেছে জুল অত্যাচার পেয়ে গেছে আর তার ছেলেও জালেম জালেমিনে জালেম বোঝা গেছে কিনা যে অত্যাচার গুলি করেছে হাফেজুল আসাদ বা তার ছেলে এই যে এই বাসারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আগে তখনকার যুগের জুল বরদাস্ত করার কারণে দেশের যে ক্ষয়ক্ষতিগুলি বা জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে একদিকে রাখে এক পাল্লাতে আর দিকে বর্তমান হ্যাঁ, সরকারের পতন ঘটাবার জন্য যে আরব বসন্তের নামে হ্যাঁ, তারা এই জালেম সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের করা বের হওয়া হয়েছে আর কত লক্ষ মানুষ হ্যাঁ, আজকে নিহত হয়েছে সিরিয়াতে আর ঘর কত লাখ লাখ বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে কত যে ধন সম্পদ হ্যাঁ ধ্বংস হয়ে গেছে মুসলিমদের আর এই মুসলিম দেশটির যে একটা শক্তি ছিল হ্যাঁ সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে এই ক্ষতিগুলো বর্তমান ক্ষতিটা মানে এই বিদ্রোহের পরের অবস্থা দেখেন আর তার আগে জুলুম বরদাস্ত যখন করেছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তখনকার অবস্থা দেখেন কোনটা বড় ক্ষতি সিরিয়া বাস করার মতো আর অবস্থান নেই সিরিয়া বাস করার মতো অবস্থান নেই এর আগে সাদ্দাম হোসেনের জুলুম অত্যাচারের যুগ একটা আর সাদ্দামকে আমেরিকা যে ফাঁসিতে চড়াইলো শিয়াদের সাথে রাফেজিদের সাথে মিলে এটা প্রমাণ করে যে রাফেজি শিয়াদের সাথে এই শক্তিগুলি মিলে আছে শক্তি ইসরায়েল শক্তি আর যে শক্তির কথা বললাম মিলে আছে এবং আমেরিকাকে ফাঁসি দিয়েছে এই কয়েকটা শক্তি মিলে হ্যাঁ রাফেজি শিয়া শক্তি যাদেরকে হ্যাঁ মুসলিম মুসলিম বলে আমাদের মূর্খ এই ইসলামপন্থীগুলো আমাদের দেশের জি জি তো সাদ্দামের যুগের জুলম অত্যাচার যা ছিল আর ইরাকের অবস্থা ছিল এখন ইরাকের অবস্থা দুটোকে তুলনা করে দেখেন তো এখন ইরাক বাস করার মতো জায়গা না আহলে সুন্নি লোকের সেখানে বাস করা বড়ই মুশকিল হয়ে গেছে ইসলামিক ফিগার নিয়ে বাস করাটা বড়ই মুশকিল হয়ে গেছে সুন্নি পরিচয় দিয়ে বাস করা মুশকিল হয়ে গেছে আর সাদ্দাম জালেমেদের যুগে জুল অত্যাচার অনেক হয়েছে কিন্তু তারপরেও মুসলিমরা দুনিয়ার ক্ষেত্রে সুখে শান্তি অনেক সুখে ছিল নিরাপত্তা ছিল আর তারপর শিয়ার আফেজিদের এত হ্যাঁ মানে বাড়াবাড়িটা করার ক্ষমতা হয়নি আর সেই সাদ্দাম হোসেন একটা বড় প্রাচীর ছিল হারমান শরীফের হেফাজতের জন্য প্রাচীর মতো ছিল এটা শেষ হয়ে গেছে আল্লাহ হেফাজত করেন এই রাফেজে শিয়া ইরান থেকে হারমান শরীফের সৌদি আরবের জি আজকে হোসিদেরকে কারা লড়াচ্ছে শিয়ারা না ইরান না সাদ্দামের যুগে এই সাহসটা তো হয়নি জি বুঝতে পারছেন কোন সুন্নি জাহেল আছে যে চাইবে যে রাফেজি শিয়া মক্কা মদিনে আসুক আর এখানে সে মেম্বারে চড়ে রসুর উল্লাহামের খালিফা ওবাকর উমার ওসমানকে গালি দিক আর কাফের বলুক আর জাহান্নবী বলুক লানত করুক আয়েসা রাজি আল্লাহ মোমেনদেরকে হ্যাঁ লানত করুক গালি দিক কোন মুসলিম বরদাস্ত করবে কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী গুমরারা এটাকে মেনে নিয়েছে এখনো ইরানের সমর্থনই দিয়ে যাচ্ছে সৌদি আরবের সবকিছুতে তাদেরকে আজাব আর শাস্তি নজরে আসে জি আর ইরানে যে আজাবগুলি আসছে সেগুলি আজাব না ওগুলোকে সব লুকিয়ে রাখে ওরা ঢেকে রাখে পৃষ্ঠপোষকতা করেছে ইসলামপন্থীরা আমাদের দেশে ইসলামপন্থী বলতে বুঝতেই পারছেন বারবার নামটা আমি নিতে চাই না জি যারা নিজেদেরকে ইসলামপন্থী বলছে আসল ইসলামপন্থী নয় ওরা জি ওরা হচ্ছে গদিপন্থী ইসলামের নামে ক্ষমতাপন্থী বলছিলাম ওই ইমাম তাহাবি রহমতুল্লাহ কথা যে মুসলিম সরকার বিরুদ্ধে বিদ্রোহ করলে যে ক্ষতিগুলি হবে সেটা তাদের জুলমের কারণে যে ক্ষতিগুলি হচ্ছে তার চাইতে বহু গুণ আগা বহু গুণ ক্ষতি বিদ্রোহ করলে বালফিসাবরি আলা জৌরহিম বরং জুলমের ওপর মুসলিম জালেম শাসকদের জুলম অত্যাচারে যদি ধৈর্য ধারণ করেন ওতে লাভ আছে তাকফির সৈয়াদ গুনা খাতা মাফ হবে আজকাল যে আপনার জুলুম হচ্ছে আমাদের পাপের কারণে দেশের জনগণের পাপের কারণে দেশের অধিকাংশ লোক বেনামাজি দেশের অধিকাংশ লোক হচ্ছে মাজারপন্থী সিরিককারী পীর বিশ্বাসী ঈশ্বর ভারতের বেদাতে বিশ্বাসী মিলাদের বেদাতে বিশ্বাসী জি হ্যাঁ আর সমস্ত পাপ যেগুলো সামাজিক পাপে জড়িয়ে গেছে চোর ডাকাত আর খনি তারপরে ধর্ষক যদি সেখানকার দাড়িওয়ালা এক শ্রেণীর হ্যাঁ কুখ্যাত ধর্ষক হইতে পারে মাদ্রাসায় যদি ধর্ষক থাকতে পারে মাদ্রাসায় যদি সমকামী থাকতে পারে তাহলে কি জালেম শাসক আল্লাহ দেবেন না তাহলে এগুলি আজাব এগুলি আজাব কিসের কারণে আমাদের গোনার কারণে এতে আমাদের কাফারা হচ্ছে নেক লোকদের কেউ যে এতে কষ্ট পেতে হচ্ছে এটা আমাদের মর্যাদা বাড়ছে এটা আমাদের মর্যাদা বাড়ছে গোনা খাতা মাফ মোজা আফাতুল উজুর এই যে নেকি বাড়ছে গোনা মাফ হয়ে গেছে যাদের নেকি বাড়ছে সারা তাহাবিয়াতে বলছেন আমাদের ওপর জালেম শাসককে যে আল্লাহ চাপিয়েছেন কি জন্য আমাদের আমল খারাপ হওয়ার কারণে আমাদের কর্মদোষে ওয়াল জাজাও মিন আমাল বদলা পায় মানুষ যেমন কর্ম করে আমরা জুলুম করেছি আমাদের ইসলামিক জীবনে তখন জালেম শাসককে চাপানো হয়েছে সুতরাং আমাদের জন্য ফরজ হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা ইস্তেকফার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য এবং আমলের সংশোধনের জন্য নিজের আমল সুধরান নিজের সংশোধন করেন নিজের পাপগুলি খুঁজেন আর পাপ থেকে ফিরে আসেন নিজে ফরজ অজেবের হেফাজত করেন দেখবেন যে ধীরে ধীরে ভালো শাসক আসবেই এই জন্য শেখ সরে ফজ একটি কথা আমি এর আগে বলেছি কামাতা কোনো না ইউ আল্লাহ আলী তোমরা যেমন হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে যেমন জনগণ হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে কথা লম্বা হইল গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষ করে এবং তাহবির রহমতুল্লাহ আলহ আল্লাহ যেন আমাদেরকে এসব মেনে আর সত্যিকার হানাফি হওয়ার তৌফিক দান করেন সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন ও সাল্লাহ সালবিয়ান মোহাম্মদ আলী ওসাহবি আজবাই বল হ্যাঁ। মিথ্যা কথা শতকরা আটানব্বই জন দাড়িওয়ালা ভালো দুজন খারাপ আছে কথা বলছে কিন্তু সাদা কাপড়ে আমরা দেখেন যখন ওই ধুলোবালির কাজ করি তখন রঙিন কাপড় পরে ডিউটিতে যান না কেন রঙিন কাপড় এক সপ্তাহ ডিউটি করতে পারবেন আপনি কিন্তু সাদা কাপড় পরে একদিনও ডিউটি করতে পারবেন না একদিনই শেষ এক কয়েক ঘন্টাতে শেষ হয়ে যাবে তো সাদা কাপড়ে দাগ বেশি নজরে আসে ময়লা আবর্জনা বেশি নজরে আসে জি তো ভালো মানুষদের ভুলগুলি হাইলাইট হয় আসলে আর যারাকে সমাজে ভালো মনে করা হচ্ছে ওরা আসলে ভালো নয় সবাই তারপরে ভালোদের মধ্যে তো কিছু খারাপ থাকবে ধান ভালো না ভাত ছাড়া আমরা থাকতে পারবো না কিন্তু ধানের চিটা থাকে না আমাদের চিটা আছে থাকবে যেরকম যেতে পারে পানি টানি নিয়ে বাবা বৃষ্টি নিয়ে সব চলে যাবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ বৈশাখী বৈশাখীতে কিছু জিনিস হালাল আছে কিছু জিনিস হারাম আছে হালখাতা যদি করে যে এই সময়টা আমরা কালেকশন টালেকশন করবো মিষ্টি মাস্টি খাওয়া তো যাই একটু সময় নির্ধারণ করা ঠিক না কিন্তু বৈশাখীটাকে একটা একটা উৎসব হিসাবে নেওয়া যায় নয় আর শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা তো সিরকি কোনটা সিরি কোনটা বেদাত কোনটা না যাইজ আর অবাধ মেলামেশা নারী পুরুষের এগুলি হারাম অশ্লীলতা আর আর বাকি যদি মনে করে যে এই হাল খাতা করছে দোকানদাররা সেগুলো করছে অসুবিধা নেই আর কি করছে বোনাস পাচ্ছে ও আচ্ছা আচ্ছা জায়জ বোনাস নেওয়া জায়জ সরকার বোনাস দিচ্ছে বোনাস দেওয়ার জন্য একটা টাইম করেছে এই নয় যে তোমরা বৈশাখীর উৎসব করো বাধ্য করছে হ্যাঁ ও নাম দিজ্ঞান বেদাতি সরকার আর তারপরে জালেম সরকার সব সেই জন্য তারা যে নাম দিবে সেই নাম দিক জনগণকে সরকার যদি কোনো ভাতা দেয় বা কোনো বোনাস দেয় নেওয়া যায় এটা আম বাস ওইটাকে আপনি নেকির কাজে বা জায়েজ কাজে লাগাবেন আপনার সংসারের কাজে লাগান আপনাকে সরকার দিয়েছে সেজন্য আমিও বৈশাখী কি করবো পন্তার ইলিশ খাবো আর বেদাত করবো না বেদাত করবো না কথা বোঝা গেছে আমি মঙ্গল শোভাযাত্রা করবো কারণ সরকার টাকা দিয়েছে না আমি শিরিক করব না মঙ্গল শোভাযাত্রা সিরিপ আর এই পন্থা আর ইলিশ খাওয়া এগুলো বেদাত কথা বোঝা গেছে আর নারী পুরুষ অবাধ মেলামেশা এগুলি হচ্ছে আপনার অশ্লীলতা হারাম নোংরামি তো এইভাবে ইসলামকে বুঝার চেষ্টা করতে হবে হাল খাতা করবো আর বৈশাখ মাসটাকে জানি যে আমাদের আমিও মাঝে মাঝে বাংলা মাসগুলোকে কেন জানি যে বাংলা মাস দিয়ে আমি সিজন বুঝতে পারি ইংরেজি দিয়ে সিজন বুঝতে পারি না কখন কি হচ্ছে কখন আমাদের দেশে শাকসবজি পাওয়া যায় কখন এখন আমলিচু পাওয়া যায় এটা আমি বাংলা দিয়ে বুঝতে পারি আমি আমি নিজের কথা বলছি যার ফলে বাংলা ক্যালেন্ডার প্রায় বছর রাখার চেষ্টা করি একটা যেখান থেকে হোক আর যদি বাংলা ক্যালেন্ডার না থাকে তো কাউকে দেশে জিজ্ঞেস করছি এখন কোন মাস চলছে জিজ্ঞেস করি জি এখানে আরব দেশে তো দীর্ঘদিন যেহেতু তিরিশ বছর হয়ে যাচ্ছে তো এইভাবে করি তো ওতে ফায়দা এক সময় হয়তো আমাদের বৈশাখ মাসে যে ফসলগুলি হয়তো ওগুলো বৈশাখী বলতো আমাদের অঞ্চলে বৈশাখী না আপনারা কি বলেন রাজশাহী মাল্লা এগুলো তো বৈশাখী বৈশাখী আপনার গম তারপরে যে বুমুট এইগুলো বৈশাখী তারপরে ধান অগ্রহায়ণ মাসে হয়তো আগ্নি ধান বলতো আমাদের এলাকাতে তো কথা হচ্ছে এগুলো তো বুঝতে পারি লিচু কখন হয় আম কখন আমরা আমের এলাকার লোক ফজলি আমটা কখন হয় তো আশিনা কখন হয় তারপরে গুটি আমগুলি কখন হয় ন্যাংনা এগুলো কখন হয় এগুলো আমরা ওই বাংলা মাছ দিয়ে বুঝতে পারবো ইংলিশ মাছ বুঝতে পারবো না আরবি দিয়ে তো বুঝতে পারবো কারণ আরবি তো চেঞ্জিং চেঞ্জ হচ্ছে জি হ্যাঁ